তাকোয়া এতই গুরুত্বপূর্ণ একটি বিষয় যে আল্লাহ তালা পবিত্র কোরআনে দুই শতেরও বেশি জায়গায় এই তাকোয়ার কথা উল্লেখ করেছেন এখন প্রশ্ন হচ্ছে তাকোয়া কি জিনিস তাকোয়া কাকে বলে একবার ওমর ইবনুল খাত্তাব রাদি আল্লাহ তালানহু উবাই বিন কাব রাদি আল্লাহ আনহুকে জিজ্ঞাসা করলেন মা মা আনা তাকওয়া তাকওয়া কি জিনিস তাকওয়া কাকে বলে তাকওয়া অর্থ কী উবাই বিন রাদি আল্লাহ আনহু বললেন আপনি কি কখনো এমন কোনো সরুপথ দিয়ে চলেছেন যার দুপাশে কাঁটাদার গাছ রয়েছে বা আপনি কি কখনো কাঁটাদার জঙ্গলের ভিতর দিয়ে পথ অতিক্রম করেছেন তখন ওমর ইবনুল খাত্তাব রাদি আল্লাহ তালাহু বললেন হাঁ করেছি উবাই বিন গাবরাদি আল্লাহ আনহু জিজ্ঞাসা করলেন আপনি কাটাদার জঙ্গলের ভিতর দিয়ে কিভাবে পথ অতিক্রম করে থাকেন ওমর ইবনুল খাত্তাবরাদি আল্লাহ তালাহু বললেন আমি আমার জামা কাপড়কে গুছিয়ে শরীরকে গুটিয়ে খুব সতর্কতার সাথে পথ অতিক্রম করি যাতে করে আমার জামা কাপড়ে বা আমার শরীরে কোনো কাটা না হয় উবাই বিন আল্লাহ আনহু তখন অমর রাদি আল্লাহ তালানহুকে বললেন আপনি যেভাবে কাটার আঁচড় থেকে বাঁচার জন্য খুব সতর্কতার সাথে পথ অতিক্রম করে থাকেন ঠিক তেমনিভাবে দুনিয়ার জীবনে সতর্কতার সাথে গুনাহ থেকে বেঁচে চলার নামই হচ্ছে তাকুয়া উবাইবিন কাবরাদ্দাহ আনহুয়ের উল্লিখিত বক্তব্য থেকে আমরা বুঝতে পারলাম যে দুনিয়াতে আল্লাহকে ভয় করে সতর্কতার সাথে গুনাহ থেকে বেঁচে চলার নামই হচ্ছে তাকুয়া তাকুয়ার অর্থ বোঝার জন্য আরেকটি উদাহরণ দেই মনে করুন আপনি একটি প্রতিষ্ঠানে চাকরি করেন আপনি যেই রুমে বসে কাজ করেন সেই রুমে আপনার মাথার উপর একটি সিসি ক্যামেরা লাগানো আছে যার মাধ্যমে প্রতিষ্ঠানের পরিচালক আপনাকে সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছেন যে আপনি কি কাজ করছেন না কাজে ফাঁকি দিচ্ছেন তো সেই প্রতিষ্ঠানে আপনি কিভাবে থাকবেন আপনি কি কাজে ফাঁকি দিবেন নাকি সব সময় সতর্ক থাকবেন এবং উদ্যমতার সাথে কাজ করবেন নিশ্চয়ই আপনি সতর্ক থাকবেন এবং ঠিক মতো কাজ করবেন কারণ আপনার মাথার উপর সিসি ক্যামেরা লাগানো আছে আর প্রতিষ্ঠানের পরিচালক আপনাকে সার্বক্ষণিক মনিটরিং করছে ঠিক তেমনিভাবে তাকুয়ার মানেই হচ্ছে সব সময় এই অনুভূতি থাকা যে টোয়েন্টি ফোর হাওয়ার্স আল্লাহ তালা আপনাকে মনিটরিং করছেন চব্বিশ ঘন্টা আল্লাহ সুবাহানহুয়া তালা আপনাকে পর্যবেক্ষণ করছেন পৃথিবীর সবাইকে ফাঁকি দিতে পারলেও আপনি আল্লাহ সুবাহান হুয়া তালাকে ফাঁকি দিতে পারবেন না পৃথিবীর সবাইকে ধোকা দিতে পারলেও আপনি আল্লাহ সুবাহান হুয়া তালাকে ধোকা দিতে পারবেন না কারণ অল্লাহ বাসিরুম বিল ইবাদ বান্দা যা করছে আল্লাহ তালা সবই দেখছেন অল্লাহ বাসিরুম বিমা তামালুন তোমরা যা করছো আল্লাহ তালা সবই দেখছেন আল্লাহ তালা সব কিছুর ব্যাপারে অবগত আছেন আপনার অপরাধগুলো পৃথিবীর কেউ দেখুক আর না দেখুক আল্লাহ তালা কিন্তু ঠিকই দেখছেন পৃথিবীর অন্য কোনো শক্তি নয় শুধুমাত্র এই অনুভূতিটাই আপনাকে হারাম কাজ থেকে বিরত রাখতে পারে এই অনুভূতিটা থাকার কারণেই সাহাবাইকে রামরাদি আল্লাহ আনহুম আয়ামে জাহিলিয়াতের সময়ও সোনার মানুষে পরিণত হয়ে গিয়েছিলেন তারা আল্লাহকে ভয় করে সব ধরনের গুনার কাজ থেকে বিরত থেকেছেন সুতরাং আসুন তাকু অর্জন করি আল্লাহকে ভয় করতে শিখি আল্লাহ তালা পবিত্র কালামে মাজিদের সাথ করেন ইয়া আইয়ুহাল্লাদিন আমানুত্তাকুল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন হে ইমানদারগণ আল্লাহকে যথাযথ ভয় করো আল্লাহকে যথাযথ ভয় করো ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন আর মুসলিম না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না